আলী রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আহজাব যুদ্ধের দিন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দোয়া করেন আল্লাহ তাদের অর্থাৎ মুশ্রিকদের ঘর ও কবর আগুনে পূর্ণ করুন কেননা তারা মধ্যম সালাত তথা আসরের সালাদ থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে এমনকি সূর্য অস্তমিত হয়ে যায়